আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তেরো নম্বর প্রশ্ন যে আমার প্রশ্ন হলো এমামতি করার যোগ্যতা কার আগে মানে এমামতি কার করা উচিত এমামতি করার যোগ্যতা কার আগে রসুল্লাহ মুসলিম জাতির এমামত করবে যেই ব্যক্তি কিতাবুল আল্লাহর কিতাব বেশি পড়তে পারে অর্থাৎ কোরআনে করিম যার বেশি মুখস্থ আছে কোরআনে করিম বেশি সংরক্ষণ করে রেখেছে মুখস্থ রেখেছে তার সাথে সাথে শুদ্ধও পড়ে মানে হেফজও বেশি আছে আর শুদ্ধও পড়ে আর তার সাথে সাথে সলাতের কমপক্ষে মাসাইলগুলি সম্পর্কে সে জ্ঞানী সলাতের মাসাইল সম্পর্কে সে একজন আলেম যথেষ্ট বুঝে এমন না হয় যে সুন্দর হাফেজ পাকা হাফেজ আর পাকা কারি কিন্তু সালাতে কোথায় সহসিদ্ধা করতে হবে কোথায় কি হলে কি করতে হবে তাই জানে না বিদ্যার্থী সলাৎ পড়ে তাহলে না সে হকদার নাই শুধু হাফেজ হয় যথেষ্ট নাই এই জন্য আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ রসুল্লাহামের পরে বা রসুল্লাহাম অসুস্থ থাকা অবস্থায় যে স্থলাভিষিক্ত হয়ে এমামত করেছেন তিনি কোরআনে করিমের বেশি হাফেজ ছিলেন কোরআনে করিমের আলেমও ছিলেন এবং শুদ্ধও পড়তেন মাতৃভাষা আরবি সুতরাং তাকে প্রাধান্য দেওয়া হয়েছে পক্ষান্তরে ওবাবিন কাবরাজি আল্লাহ তালানহ যদিও তিনি কেরাতে অথবা কোরআন মুখস্থতে হয়তো এগিয়েছিলেন কিন্তু অন্য দিক থেকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান হতো এগিয়েছিলেন না যার ফলে ওবাইবিনে কাবকে বলা হয়নি যে ওবাইবিন কাবু সালাদ পড়াবার মৌরু আবা বাকরিন ফালিও সালিবিন নাস এটা অবশ্যই খেয়াল রাখতে হবে অনেকে শুধু হাফেজ দেখলে আগে বাড়িয়ে দেয় হাফেজ যথেষ্ট নয় যদি অনারব হাফেজ হয় আর বিদাতি ঘরানার হাফেজ কারি কিন্তু সলাতের মশাইলই জানে না সলাতে সহসিদ্ধা করতে হলে বিদাতি সহসিদ্ধা করবে হ্যাঁ দুই সালামের মাঝখানে সহসিদ যেমন হানাফিরা এক শ্রেণী করে দেওয়া অথচ হানাফি মজাব এটা না হানাফি মজাব হয় বাদাস সালাম সালামের পরে দুই সালামের পরে দুটো সেজদা করো কিন্তু এক সালাম ভিড়ে আর তারপরে সহসিদা তো এইরকম যাদের মাসাইল এরকম জানা নাই শুধু হাফেজ হওয়া যথেষ্ট নয় এক কথায় তাতে যদি সমান হয়ে যায় দুজনে হাফেজ দুজনে কারি দুজনে সালাতের মাসাইল একই রকম জানে বলছেন যে সন্ন্যত সম্পর্কে হাদিস সম্পর্কে যার বেশি জ্ঞান রয়েছে যে বেশি বড় আলেম হাফেজ হওয়ার সাথে সাথে তাতে যদি সমান হয় তখন অন্যান্য বিভিন্ন দিকগুলি নবী সাল্লাহ বলেছেন তার একটি হচ্ছে যে বয়সে বেশিকে দেখতে হবে বয়সে বেশি তো সংক্ষেপে এতটুকু বললাম হ্যাঁ, ওইভাবে এমামতির হকদার মনে করতে হবে এবং এমামতির যে যোগ্য তাকে বাড়াইতে হবে অনেক সময় দেখা যায় আজকাল ফিতনার যুগে একজন হাফেজ কারি কিন্তু ফজরের নামাজ শিখরে পড়ে না ফজর নামাজে গায়েব অনেকে মাসালা জিজ্ঞেস করেছেন আর আরেকজন হয়তো হাফিজ কারি না কিন্তু ফজর সহ সুন্দর পাঁচ অত সালাত হেফাজতের সাথে পড়ে তাহলে সেই হাফেজ কারি অযোগ্য যেই ব্যক্তি ফজরের সালাত মিস করে আসে না সেই ব্যক্তি এমামতির অধিকার রাখে না কারণ একটা অক্ত সলাদ ত্যাগ করা হচ্ছে কুফুর জি যেই ব্যক্তি প্রতিদিন বা অধিকাংশ দিনে ফজরের সময় কুফুর করে সালাদ ছেড়ে দেওয়ার মাধ্যমে সূর্য উঠিয়ে দেওয়ার মাধ্যমে সে কখনো এমামতির যোগ্য নয় বিষয়টি মনে রাখবে